আবদুল্লাহ ইবনু মালিক ইবনু বুহাইনা রজিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাই সাল্লাম এক ব্যক্তির পাশ দিয়ে গেলেন অন্য সূত্রে ইমাম বুখারি রহমাতুল্লা আলাহি বলেন আব্দুর রহমান রহমতুল্লা আলাহি হাফসা ইবনু আসিম রহমতুল্লা আলাহি হতে বর্ণিত তিনি বলেন আমি মালিক ইবনু বুহাইনাহ নামক আজত গোত্রীয় এক ব্যক্তিকে বলতে শুনেছি যে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এক ব্যক্তিকে দু রাকাত সালাত আদায় করতে দেখলেন তখন ইকামত হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন সালাদ শেষ করলেন লোকেরা সে লোকটিকে ঘিরে ফেলল আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে বললেন ফজর কি চার রাকাত ফজর কি চার রাকাত